সুপ্রিয় শ্রোতা এতক্ষণ আপনারা শুনছিলেন লাব্বাইক সঙ্গীত একাডেমি পরিবেশিত মোহাম্মদ আবু জাফরের একক অডিও অ্যালবাম কাঠের পিঞ্চেরা সহযোগী শিল্পী হিসাবে যারা কণ্ঠ দিয়েছেন তারা হচ্ছেন মির সাব্বির হোসেন আবু সাইদ কিরামান জাহাঙ্গীর আলম সুমন ও ইয়াসিন আরাফাত গানের কথা লিখেছেন সাইফ সিরাজ মাওলানা জাকির হোসাইন কাউসার আহমদ সোহাইল তাফসির উদ্দিন মুফতি আবু জাফর ও ইয়াকুব নবীন সুর করেছেন ওবায়দুল্লাহ তারেক কাউসার আহমদ সোহাইল তাফসির উদ্দিন ও মুফতি আবু জাফর উপস্থাপনায় ছিলাম আমি শাহ ইফতেখার তারেক কৃতজ্ঞতা প্রকাশে আলহাজ মাওলানা কাজী মোনাওয়ার হোসাইন মাওলানা সুলাইমান মীর ও মাওলানা খালিদ সাইফুল্লাহ পরিচালনা ও ব্যবস্থাপনায় ছিলেন মুফতি আবু জাফর শব্দ সম্পাদনায় ছিলেন শাহাদাত হুসাইন রিপন শব্দ ধারণে ছিল রিদম স্টুডিও পুরানা পল্টন ঢাকা অ্যালবামটি প্রযোজনা ও পরিবেশনা করেছে লাভবাহিক সঙ্গীত একাডেমি নাঙ্গলকোট কুমিল্লা অ্যালবামটি স্পন্সর করেছে আমেরিকান হোমিও হল ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ নাঙ্গলকোট খাদ্য গুদাম সংলগ্ন নাঙ্গলকোট কুমিল্লা মোবাইল শূন্য এক আট এক ছয় দুই চার সাত দুই আট নয় messrs Azad trading proprietor Mohammad Nurul Amin Azad dealer Nasir energy saving lamp Sreefalia Bazar Nangalkot Comilla এছাড়াও রয়েছে Fazilat enterprise proprietor Mohammad Mainuddin Ahmad Mithu station road Nangalkot Comilla mobile শূন্য এক সাত এক দুই তিন এক ছয় এক শূন্য শূন্য